মুক্তির মাস এলো এলো রে মাহে দোয়েল পাপিয়া গায় আল্লাহু আল্লাহর গা মুক্তির মাস এলো এলো রে মাহেরম যা দোয়েল পাপিয়া গায় আল্লাহু আল্লাহর গা মুক্তির মাস এলো এলো রে মাহে দোয়েল পাপিয়া গায়ে আল্লাহ আল্লাহর জয় গা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পিক পাপিয়া চায় আল্লাহর সন্তোষ পেতে ওহে মুসলিম কোথায় আছো হাত পেতে পিক পাপিয়া চায় আল্লাহর সন্তোষ পেতে ওহে মুসলিম কোথায় আছো হাত পেতে আজ মুক্তির মাস এসেছে তোমার দ্বারে আল্লাহকে সর তুমি নিঃশ্বাসে বারে বারে মনের কালিমা ঘোচাতে শোনো মনের কালিমা ঘোচাতে শোনো আসমানি আহ্বা মুক্তির মাস এলো এলো রে মাহে রমজা দোয়েল পাপিয়া গায়ে আল্লাহু আল্লাহর জয়গা মুক্তির মাস এলো এলো রে মাহে রমজা দোয়েল পাপিয়া গায়ে আল্লাহ জয় গা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই মাসে মুমিনের জীবনের বড় চাওয়া এই মাসে মুক্তি আল্লাহর কাছে যায় পাওয়া এই মাসে মুমিনের জীবনের বড় চাওয়া এই মাসে মুক্তি আল্লাহর কাছে যায় পাওয়া এই মাসে পে গোনা মাফি না যারা পেল তারাই হত ভাগারা সুল বলে দিলে মনের কালিমা ঘোচাতে শোনো মনের কালিমা ঘোচাতে শোনো আসমানি আহ্বা মুক্তির মাস এলো এলো রে মাহেরম যা দোয়েল পাপিয়া গায়ে আল্লাহু আল্লাহর গা মুক্তির মাস এলো এলো রে মাহেরম যা দোয়েল পাপিয়া গায়ে আল্লাহু আল্লাহর জয়গা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ